بوك تو باسب جيد شاتاشي شاتاشي อดีตการของกริยาช่วย অতীতকালবাচক সাহায্যকারী ক্রিয়া এক অতীতকালবাচক সাহায্যকারী ক্রিয়া এক เราต้องรดน้ำดอกไม้ আমাদের গাছে জল দিতে হয়েছিল আমাদের গাছে জল দিতে হয়েছিল เราต้องทำความสะอาดอพาร์ตเมนต์ আমাদের অ্যাপার্টমেন্ট বা ঘর পরিষ্কার করতে হয়েছিল আমাদের অ্যাপার্টমেন্ট বা ঘর পরিষ্কার করতে হয়েছিল เราต้องล้างจาน আমাদের বাসন মাজতে হয়েছিল আমাদের বাসন মাজতে হয়েছিল তোমাদের কি বিল দিতে হয়েছিল তোমাদের কি বিল দিতে হয়েছিল তোমাদের কি প্রবেশ শুল্ক দিতে হয়েছিল তোমাদের কি প্রবেশ শুল্ক দিতে হয়েছিল คุณต้องจ่ายค่าปรับด้วยหรือเปล่า তোমাদের কি জরিমানা দিতে হয়েছিল তোমাদের কি জরিমানা দিতে হয়েছিল ใครต้องการลาจากกัน কে বিদায় জানাতে চাইছিল কে বিদায় জানাতে চাইছিল ใครต้องการกลับบ้านก่อน কাকে আগে বাড়ি যেতে হয়েছিল কাকে আগে বাড়ি যেতে হয়েছিল ใครต้องนั่งรถไฟ কাকে ট্রেনে যেতে হয়েছিল কাকে ট্রেনে যেতে হয়েছিল เราไม่อยากอยู่นาน আমরা বেশি দিন থাকতে চাইছিলাম না আমরা বেশি দিন থাকতে চাইছিলাম না เราไม่อยากดื่มอะไร আমরা কোনো কিছু পান করতে চাইছিলাম না আমরা কোনো কিছু পান করতে চাইছিলাম না เราไม่อยากรบกวนคุณ আমরা বিরক্ত করতে চাইছিলাম না আমরা বিরক্ত করতে চাইছিলাম না ตอนนั้นดิฉันแค่อยากใช้โทรศัพท์ আমি শুধুমাত্র একটা ফোন করতে চেয়েছিলাম আমি শুধুমাত্র একটা ফোন করতে চেয়েছিলাম ดิฉันแค่ต้องการเรียกแท็กซี่ আমি একটা ট্যাক্সি ডাকতে চেয়েছিলাম আমি একটা ট্যাক্সি ডাকতে চেয়েছিলাম ที่จริง ดิฉันแค่อยากขับรถกลับบ้าน আসলে আমি গাড়ি চালিয়ে বাড়ি যেতে চেয়েছিলাম আসলে আমি গাড়ি চালিয়ে বাড়ি যেতে চেয়েছিলাম ดิฉันคิดว่าคุณอยากโทรถึงภรรยาของคุณ আমি ভেবেছিলাম যে তুমি তোমার স্ত্রীকে ফোন করতে চেয়েছিলে আমি ভেবেছিলাম যে তুমি তোমার স্ত্রীকে ফোন করতে চেয়েছিলে ดิฉันคิดว่าคุณอยากโทรสอบถามข้อมูล আমি ভেবেছিলাম যে তুমি তথ্য কেন্দ্রে ফোন করতে চেয়েছিলে আমি ভেবেছিলাম যে তুমি তথ্য কেন্দ্রে ফোন করতে চেয়েছিলে ดิฉันคิดว่าคุณอยากสั่งพิซซ่า আমি ভেবেছিলাম যে তুমি পিৎজা অর্ডার করতে চেয়েছিলে আমি ভেবেছিলাম যে তুমি পিৎজা অর্ডার করতে চেয়েছিলে